কোরবানি কি এটা সম্পর্কে দুই রকম মতামত আছে হানাফি মতে কোরবানি করা ওয়াজিব আর সেই হাদিস অনুযায়ী বাকি মুসলিমদের মত হচ্ছে যে না কোরবানি করা ওয়াজিব নয় বরং সুন্নাতে মোয়াক্কাদ এটা কি রাসুলের সুন্না গুরুত্বপূর্ণ সুন্না দালিল আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম থেকে বর্ণিত হাদিস সাইদ ইবনে মুসাইয়াব বয়ান করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইদা রাআইতুম হিলাল আযিল হিজ্জাহ যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে ও আরাদা হাদুকুম আইয়ুদহিয়া এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে ইচ্ছা তাহলে বোঝা গেল ইচ্ছা রাখে না করলেও চলবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও কোরবানি করতে চায় সে যেন এই হজ মাসের চাঁদ দেখার পর থেকে নখ চুল না কাটে আপনারাও খেয়াল রাখবেন হজ মাসের চাঁদ দেখা গেলে তারপরের থেকে আর নখ চুল কাটবেন না কোরবানির পশু জবাই করে তারপরে কাটবেন ইনশাল্লাহ এটাও একটা শুনলাম এই হাদিসের কারণে হাদিসটা আছে মুসলিম শরীফের পাঁচ হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে মান আরাদা যে কোরবানি করতে চায় তাতে বুঝে গেল এটা কোনো ফরজ অজীব নয় এটা শুন না যদি কারো করার সমস্যা থাকে না করলে গুণাগার হবে না কিন্তু যদি বিনা ওজরে তরক করে অবশ্যই গুণাগার হবে কারণ আর একটা হাদিস বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা রাখে সামর্থ্য রাখা সত্ত্বেও কোরবানি করলো না ফালা মুসাল্লা না সেজন্য আমাদের মুসাল্লা আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে এটা ইবনে মাজার সিয়াসত তার একটা হাদিসের কিতাব ইবনে মাজা তার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এ কারণে বোঝা গেল এটার গুরুত্ব আছে আর এই কারণে হানাফিয়ারা বলে যে কোরবানি করা ওয়াজিব ওয়াজিব না হলে কেন এই ধমক দেওয়া হলো যে যারা কোরবানি করার সামর্থ্য রাখা সত্ত্বেও কোরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে এটা হানাফিদের দলিল এবং তার আরো একটা দলিল পেশ করেন কোরআন আছে ফাফাল্লি রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নামে সালাদ আদায় করো এবং কোরবানি করো নহর করো আর নহর বলা হয় উট জবাই করাকে আরবরা বেশি উট দিয়ে করতো সেজন্য ওরা বলা হয়েছে অবশ্য ওয়ানহারের বিভিন্ন অর্থ আছে যাই হোক হানাফিয়েরা ওয়াজিব বললেও ফরজ বলে নাই আর অন্যরা সুন্নাত বললেও গুরুত্বহীন বলেন নাই সুন্নাতে মহাক্কাদা বলেছেন কাজী বিষয়টা কাছাকাছি এইগুলো নিয়ে গন্ডগোল করার কোনো দরকার নেই কোরবানি নিয়ে আলোচনা হচ্ছিল যে কোরবানির চাঁদ দেখা গেলে পরে আপনারা তখন থেকে আর নখ চুল কাটবেন না আগের থেকে এগুলো কেটে রাখবেন এরপরে কোরবানি হানাফিদের মাঝে আমি বলছিলাম যে এটা ওয়াজিব অন্যদের কাছে ওয়াজিব না সুন্নত কিন্তু আমি বললাম যে আসলে কোনো দ্বিমত নেই দুইটার ফলাফল একই আমরা শূন্য বললেও শূন্যতে মোয়াক্কাদা বলি আবার হানাফির ওয়াজিব বললেও তারা ফরজ বলে নাই তাহলে একই কথা আমলান দুটো একই এই জন্য ইখতলাফ যত কমানো যায় ততই ভালো এরপরে কোরবানি করার সময় অক্তল উদহিয়া কোরবানি করার সময় সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরবানি করবে ঈদের সালাতের পরে সূর্য উদয়ের পরের থেকে টাইম শুরু হবে তবে ঈদের সালাত আদায় করার পরে এবং তিন দিন পর্যন্ত কোরবানি করা যাবে দিনের বেলায় করা যাবে রাতের বেলায় করা যাবে তিন দিন সময় শেষ হয়ে গেলে আর কোরবানি করা যাবে না হাদিসটা সহি বুখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আব্বালু মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লিয়া আমরা এই কোরবানির দিনে সর্বপ্রথম যেই কাজটা করব তা হচ্ছে আমরা আগে কোরবানি সালাত আদায় করব আগে সালাত আর নুসাল্লিয়া সালাত আদায় করব সুম্মানার জিউ এরপরে আমরা যাব ফানান হার মান মানফা ফানান হার এরপরে আমরা কোরবানি করব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানফা লাহু ফাকাদ আসাবা যে এই পদ্ধতিতে কাজ করলো আগে সালাত আদায় করলো তারপরে কোরবানি করলো সে আমাদের সুন্নাত অনুযায়ী কাজ করলো অমান জাবাহা কবলু আর যে ব্যক্তি সালাতের আগে জবাই করলো পাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাউলি আহলিহি এটা গোস্ত খাওয়ার জন্য জবাই করা হয়েছে যে তার পরিবারকে গোস্ত খাওয়ার জন্য কাজটা আগে করেছে লাইসা মিনা নুসুক ফি শাইইন এটা কোরবানির সঙ্গে কোনো সম্পর্ক নাই এখন বলে সালাত ঈদের সালাত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয় আপনি যেই মহল্লায় আছেন অথবা যেখানে সালাত আদায় করেন ওই সালাতের অনুযায়ী হিসেব হবে এরপরে কোরবানি করা যাবে এরপরে জবাই করা নিজের জব বসু নিজে জবাই করা শুননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে জবাই করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين املحين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদামি রঙের দুইটা ভেড়া জবাই করেছেন ফারাইতুহু ওয়াদিআন কাদাহু আলা সিফাহিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওদের কাদের উপরে পা রেখে জবাই করেছেন ইউসাম্মি ও ইউকাব্বিরু বিসমিল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলেছেন ফাজাবাহা বিয়াদিহি নিজ হাতে জবাই করেছেন হাদিসটা হাদিসটা বোখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস এরপরে নিজে যদি জবাই করতে না পারে অন্যকে দিয়ে জবাই করা যাবে সেটা আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل علي على علي رسول الله صلى الله عليه وسلم بصرف আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিফ নামক জায়গায় আমার আমার তাবুতে প্রবেশ করলেন ওয়ান আবকি আমি তখন ক্রন্দন করছিলাম ফাকালা মালাকে আয়েশা তুমি কাঁদছো কেন আর নাফিসতে তোমার কি হায়েজ শুরু হয়ে গেছে মেয়ে লোকের মাসিক ঋতুস্রাব হায়েজ এটা কি শুরু হয়ে গেছে কুলতু নাম বল হ্যাঁ قال هذا امر كتبه الله على بنات আদম এটা একটা এমন বিষয় যেটা আল্লাহ তালা বনি আদমের প্রতিটি মেয়ে লোকের জন্য বরাদ্দ করেছেন কাজী একজি মায়ুকুজাল হাজ হাজি সাবরা অন্যান্য কাজ যেরকম করে তুমিও তাই করো গয়রা আল্লাহ তাতুফি বিল বাইতে শুধু একটা কাজ করতে পারবা না বাইতুল্লাহ তফ করতে পারবা না এরপরে আন বাকারা আল্লাহ রসুল সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু জবাই করে দিলেন হাদিসটা বুখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো উনা উনষাট নাম্বার হাদিস কাজী বুঝা গেল নিজে জবাই করতে না পারলে অন্যরাও জবাই করে দিলে চলবে কিন্তু এখানে উত্তম হচ্ছে ফাইন কান আল্লাহ ইহসিনুল জাবহা যদি নিজে ভালোভাবে জবাই করতে না পারে ফালিয়া শাহাদুহু ওয়া হাদুরহু সে হাজির থাকবে এবং দেখবে জবাই হচ্ছে তা দেখবে কারণ ফাইন নবী সাল্লাল্লাহু সাল্লাম কল আলে ফাতেমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন ইয়া ফাতেমা কুমি দাঁড়াও ফাশহাদি তাকে তুমি তোমার পশু জবাই করা দেখো ফাইন্নাহু ইয়াগফিরুকা লাকা এন্দা আব্বালে কাতরাতিন মিন দামিহা কুল্লা জামবিন আমালতাহু কেননা এই পশু যখন জবাই হবে এর প্রথম রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে আর তুমি বলো তাহলে বুঝে যে কোরবানি দিচ্ছে সে যেমন জবাই দিবে যার কোরবানি সেও দোয়া পড়বে তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন فقال أحد الصحابة يا رسول الله هذا لك وأهل بيت خاصة একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার জন্য খাস নাকি সবার জন্য বলেন সব মুসলিমের জন্য এটা গ্রহণযোগ্য মাসালা ফেকুস সুন্নাতে আছে এরপরে আল উদহিয়া ওয়াল জাহালা কোরবানির পশু জবাই করা আর জাহিলি যুগের একটা প্রথা কোরবানি করার উদ্দেশ্যেই নয় যে কোরবানির গোস্ত আল্লাহ তালা খায় জাহিলি যুগের লোকেরা কোরবানি করে এর রক্ত আর গোস্ত বাইতুল্লাহর গিলাফে লাগাইত বাইতুল্লাহর মধ্যে ছুঁড়ে মারত আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তালা উঠকে কোরবানির উটকে কোরবানির পশুকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছেন মিন শাইল্লাহ লাকুম ফিহা খাইরুন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ ফাজকুরুল্লাহ ফাজকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওদেরকে জবাই করো উট জবাই করে দাঁড়ানো অবস্থায় এরকম ডান পাশে একটা পোজ দিলে ঘর ঘর রক্ত পড়ে যায় আস্তে কাত হয়ে পড়ে যায় আল্লাহ তারা কি সুন্দরভাবে বলেছেন ফাইদা ওয়াজাবাদ জুনুবুহা যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় ফাকুলু মিনহা তোমরা ওর থেকে খাও ওয়াতিমুল কানি আওয়াল মুতাররা তোমরা কানে কে খাওয়াও মুতারকে খাওয়াও কানে মানে হচ্ছে যে গরিব নিজের গর্বাতকে প্রকাশ করে না নিজে প্রকাশ করে না ওদেরকে তালাশ করে করে খাওয়াও অলম অতাররা আর যেই গরিবেরা হাত পাতে মানুষের কাছে ভিক্ষা চায় ওদেরকেও দাও কাজালিকা সাক্ষার না হালাকুম আল্লাহ তাআলা বলছেন এভাবে এই উটগুলোকে পশুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি লাল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো এরপরে আল্লাহ তারা বলছেন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম এই পশুর গোশত এই পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের তাকওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় কাজী উট কিনে গরু কিনে এটাকে ফুল লাগিয়ে শহরে শহরে ঘুরানো মানুষ দেখুক এটা অমুক বড় মেয়ার কোরবানির পশু আমি বলি এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে ওই পশুর গলায় যেমন মালা দেওয়া হয়েছে পশুর সঙ্গে ওই কোরবানি ওলাকেও মালা দিয়ে পশুর সঙ্গে জড়িয়ে দিয়ে ঘুরাও তাহলে সবাই দেখবে এত বড় পশু এত বড় মেয়ার গরু ভাইরা আমার এই কোরবানি করার জন্য যদি ভাগিদারের মধ্যে কোনো একজন ব্যক্তির উদ্দেশ্য হয় গোস্ত খাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর ফরমা বরদারি করা এটা উদ্দেশ্য না হয় তাহলে যারা অংশীদার সকলের কোরবানি বাতিল বলে গণ্য হবে এবার আপনি কাসির রহমাতুল্লাহ আলাই বলেন ইন্নামাস এই আয়াতে তাফসির করতে গিয়ে সুরা এটা সুরায় হজের বাইশ তেইশ থেকে নিয়ে একেবারে সাত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আয়াতগুলো আছে সুরায় হজের আয়াতগুলো বাইশ থেকে সাত্রিশ পর্যন্ত আয়াতে তাফসির করতে গিয়ে বলেন ইন্নামা সারা আলাকুম হাদায়া অদ্দাহায়া এই কোরবানিগুলো তোমাদের উপরে ওয়াজিব তোমাদের জন্য করা হয়েছে কেন করা হয়েছে লেতাজ গুরু দাস যাবে হ্যাঁ যাতে করে এই পশুর মায়া ত্যাগ করে আল্লাহর মায়া দেখানোর জন্য আল্লাহর নামে জবাই করতে পারো এজন্য এই কোরবানি করতে বলা হয়েছে লা আল্লাহু ইয়ানালুহু মিন সাইয়্যিমিন লুহুমিহা ওয়া লা মিন দিমাইহা এই অর্থ নয় যে তোমাদের এই কোরবানির পশুর গোশত আর এই পশুর রক্ত আল্লাহর প্রয়োজন আল্লাহ ক্ষুধা পেয়েছে আল্লাহর গোশতের প্রয়োজন এরকম বিশ্বাস করা যাবে না জাহিলি যুগে এই কাজগুলো করত তাফসিরে ইবনে কাসির দেখে নেবেন এরপরে হলো ভাগে কোরবানি করা ভাগে কোরবানি করা সম্পর্কে উট গরু মহিষ এই তিন প্রকার প্রাণীর মধ্যে সাতজনে কোরবানি করা যাবে ভাগে হাদিসে বেশিরভাগ হাদিস আছে হজ সম্পর্কে তামাত্তু সম্পর্কে এরকম ভাবে হোদাইবিয়া সফরে এ জাতীয় আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাত ভাগে কোরবানি করেছেন এই কারণে ফেকাবিদদের এক গ্রুপ বলেছেন যে কোরবানি মুসাফের অবস্থায় ভাগে করা যাবে তবে মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা যাবে না এটা একদল ফোকাহাদের মত এবং বাংলাদেশে এটা হয়তো কেউ কেউ প্রচার করছে যে কারণে ইতিমধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন ইন্ডিয়ার ভাইয়েরা প্রশ্ন করেছেন মোবাইলে আমি ওই ভাইদের জন্য বলছি যে না ভাই এটা একদল ফোকাহায় কিরামদের মত যে মুসাফের অবস্থায় সাত ভাগে কোরবানি দেওয়া যাবে একটা পশুতে স্থানীয়ভাবে দেশে থাকা অবস্থায় মুকিম অবস্থা দেওয়া যাবে না এটা একদল ফোকাহাই ক্রামদের মত সকলের মত নয় আপনি আবু দাউদের হাদিস দেখুন আবু দাউদ শরীফের দুই হাজার আটশত দশ নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن سبعة والجزور عن سبعة আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে ওয়াল জাজুর আন সাবাহাতিন আর একটা উট সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এখানে মুসাফের মুকিম ভাগ করা হয় নাই সুতরাং মুসাফের অবস্থায়ও সাত ভাগে কোরবানি দেওয়া দেওয়া যাবে মুকিম অবস্থায়ও সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এরপরে যে সমস্ত হাদিসে হজের কথা উল্লেখ করা আছে ওমরার কথা উল্লেখ করা আছে সফরের কথা উল্লেখ করা আছে সেখানেও বলা হয় নাই যে এই সাত ভাগে কোরবানি শুধু সফর অবস্থায় জায়েজ অন্য অবস্থায় জায়েজ নাই এরকম খাত করা হয় নাই যেহেতু হাদিস সহি আছে কাজে সহি হাদিস অনুযায়ী উম্মতের জন্য যারা সহজ এটাই আমাদেরকে পালন করতে হবে উম্মতের জন্য কঠিন করতে পারলেই নিজেদেরকে সফল মনে করা ঠিক না এরপরে গোস্ত আপনি গোস্ত কি করবেন উটের কোরবানির গোস্ত এটা সম্পর্কে আয়সা থেকে হাদিস বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম দিকে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতু কালা লুহুমুল আদাহি কোরবানির গোশত খাইতে নিষেধ করা হয়েছে ফাওকা সালাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া কি নিষেধ আয়েশাকে জিজ্ঞেস করা হলো আয়েশা আল্লাহ তাআলা বললেন কালাত মা ফাআলাহু ইল্লা ফি আমিন জাআন্নাসু ফীহি আয়েশা রাজি আল্লাহ না বললেন না আসল বিষয়টা হচ্ছে এক বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই বছর আল্লাহর রসুল সাল আলাই ওসাল্লাম সাহাবাহিক রামদেরকে বললেন তোমরা তিন দিনের বেশি কোরবানির গোস্ত জমা রাখবে না অপর ভাইকে খাওয়াবার জন্য বলেছেন কিন্তু এরপরে যখন মানুষের অবস্থা ভালো হয়ে গেছে তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন কাজে তিন দিনের বেশি রাখতে কোনো অসুবিধা নেই এর এরপরে আয়সা বললেন আমরা ওয়াইন্না লাকুন্নালা নারফাউল আমরা উটের ওই যে কোরবানির পশুর খুর এইগুলো উঠেই রাখতাম ফানাকুলু বাদা খামসা আশারান পনেরো দিন পর আমরা খাইতাম আয়েশাকে জিজ্ঞেস করা হলো কিলা মাস্তাররা তুমি এই কোরবানির পশুর খুরগুলো পনেরো দিন পর খাইতে ব্যাপারটা কি কারণটা ছিল কি মাস্তাররা তুমি কেন এই কাজটা করলা ফাদাহিকাত আয়েশা হেসে দিলেন قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز بر ما دمن ثلاثة أيام حتى لحق بالله কারণ হচ্ছে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবার তিন দিন পর্যন্ত একাধারে গমের আটার রুটি আর গোস্ত খাইয়ে দেখে নাই কষ্ট করেছেন তা বুঝাইলেন এজন্য এই উটের খুর গরুর খুর কোরবানির পশুর খুর রেখে দিতেন এই পনেরো দিন পর্যন্ত খেতেন এটা আছে বুখারি শরীফের পাঁচ হাজার চারশত তেইশ নাম্বার হাদিস এরপরে কোরবানির গোস্ত বন্টন প্রসঙ্গে এখানে সুন্না হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এক ভাগ ফকিরদেরকে দেওয়া আর এক ভাগ নিজেরা খাওয়া এটা হলো সুন্না অথবা এভাবে করতে পারেন আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের মিলিয়ে এক ভাগ আর নিজেরা খাবেন এক ভাগ আর এক ভাগ রেখে দিল কিছুদিন পর পর খাইল এটাও না জায়েজ না কিন্তু যারা এই পশু যে কসাইরা যে গোস্ত তৈরি করে চামড়া খোলে এদেরকে এই পশুর থেকে কোরবানির পশুর কোনো হেসা বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ বিনিময় দেওয়ার পরে যদি তাদেরকে ফকিরের মতো ফকিরকে দেন ওই ফকির হিসেবে ওদেরকেও কিছু দেন এটা না জায়েজ না কিন্তু বিনিময় হিসাবে কল্লা দিলেন লেজ দিলেন খুর দিলেন চামড়া দিলেন এটা জায়েজ এটা হারাম কোরবানি বাতিল হয়ে যাবে এতে এমনি ভাবে এইভাবে আমাদের দেশে মাদ্রাসাগুলোর থেকে ছাত্ররা যায় এর আগে জবাই করে একটা দাবি উত্থাপন করে এটাও যাবে না ওদের দ্বারা কোরবানি করাইলে পয়সা আলাদা দিবেন এরপরে চামড়া আল্লাহ সেখানে দিবেন এই জন্য চামড়া বিক্রি করা যাবে না হানাফি মাঝহাবের মতে চামড়া বিক্রি করে মূল্য ফকিরকে দেওয়া যায় কিন্তু সহি হাদিস অনুযায়ী কোরবানির পশুর চামড়া বিক্রি করা বৈধ নয় কি করবেন মার কাছে পাঠাই যান অথবা পশু সহ মার আসেন এখানে জবাই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যাই হোক এটা আপনারা করে নিতে পারেন হ্যাঁ আপনারা যারা মমিন্দ্রা যারা আছেন ভাগে দিতে চান আমাদের হুমায়ুন সাহেব আছেন নাকি এখানে এক দাঁড়ান এই হুমায়ুন সাহেবের সাথে যোগাযোগ করবেন কই গেল হুমায়ুন সাহেব আচ্ছা আমাদের এক মুরব্বী আছে আমাদের অলিউল মালা ভাই আছেন না আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এরকম যারা কোরবানি করতে চান তারা ওনাদের কাছে টাকা জমা দিতে পারেন এরপরে ওনারা পশু কিনে আনবেন আপনারা এখানে থাকবেন জবাই করে ভাগ করে গোস্ত নিয়ে যাবেন চামড়াটা রেখে দেবেন ঝামেলা শেষ এটা একটা সুরত হতে পারে আমি বললাম আমি যেহেতু হজে যাওয়ার ইচ্ছা আছে আগামী শুক্রবারে ফ্লাইট যেতে পারবো কিনা এখনো জানি না এখনো জানি না যেহেতু সরকারিভাবে এখনো বিনা পয়সার পাহারাদার সাথে আছে তো সেজন্য তারা কতটুকু আমাকে সহযোগিতা করে জানি না তো তারপরেও যদি আল্লাহ তালা মঞ্জুর করেন তাহলে আগামী জুমা আপনাদের সঙ্গে পড়ার সুযোগ হবে না যেহেতু আগামী শুক্রবার দিনটায় আমাদের ফ্লাইট আগেই চলে যেতে হবে সেজন্য আজকে কোরবানির উপরে আলোচনা করা হলো এই মার্কাজ আপনারা জানেন আপনাদের প্রতিষ্ঠান আপনারা ভালোবাসেন কষ্ট করে আসেন আমরাও চেষ্টা করছি যেন আপনাদের আরো একটু সুযোগ সুবিধা হয় এই পাশের যে বাম পাশের জমিটা এটা আমরা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আপনারা সহযোগ করবেন আপনারা দোয়া করবেন আমরা চেষ্টা করব মহিলাদের জন্য এখানে সালাতের ব্যবস্থা খুব দ্রুতই করার জন্য এরপরে এই মার্কাজকে আরো বড় করা এখানে মাদ্রাসা আছে আপনার আশ্চর্য হবেন প্রতিদিন কাঁচা তরকারি কেনা লাগে প্রায় তিন হাজার টাকা তাহলে নব্বই হাজার টাকার কাঁচা তরকারি মাসে এরপরে প্রতি মাসে চাল ডাল চাউল ব্যবস্থা বস্তা লাগে মাসে হ্যাঁ বাইশ বস্তা চাউল লাগে মাসে আপনাদের সুযোগ আছে কেউ যদি এক এক মাসের চাউল এক একজনে দিয়ে দেন বাইশ বস্তা একেবারে কিনে দিয়ে দেন আপত্তি নিয়ে দেওয়ার সুযোগ আছে আমরা এটা আপনাদের কাছে বলি আপনারা অনেকেই ভালোবাসেন আমি শুনিও অনেকে সাহায্য করে বিদেশ থেকে অনেকে টাকা পাঠায় মার্কাজের জন্য দুর্ভাগ্য আমার সঙ্গে যেহেতু যোগাযোগের সুযোগ হয় না তারা কারো কাছে দেয় টাকা এখানে পৌঁছে না এই জন্য আমি আপনাদেরকে বলি পারলে সরাসরি হয়তো আমার কাছে দিয়ে যাবেন নতুবা এখানে রসিদ থাকে রশিদ নিয়ে বসে থাকে ওনাদের কাছে রশিদের মাধ্যমে দিয়ে যাবেন রাস্তায় কারো কাছে যত বিশ্বস্তই হোক আপনারা মার্কাজের কোনো টাকা অথবা ফি সাবিল্লার কোনো টাকা কারো কাছে দিবেন না এরকম বহু টাকা পয়সা ফোন দিয়ে আপনাকে পর জানায় যে ভাই টাকাটা পাইলেন কিনা আমি বই এখন তো পাই নাই কি করবো হয়তো পেয়ে যাব কিন্তু আর খবর থাকে না এই জন্য আমি আজকে পরিষ্কার জানিয়ে দিলাম দেশ থেকে বিদেশ থেকে যারা যেখান থেকে এই মার্কাজের জন্য টাকা পয়সা পাঠান আপনারা হয়তো কারো মাধ্যমে সরাসরি আমাদের কাছে জমা দেওয়াবেন অথবা আপনাদের কাছে রাখবেন যখন আসবেন তখন দিবেন তবুও কোনো ভায়া মাধ্যমের কোনো প্রয়োজন করবেন না আমি আরো বলে দিই আমাদের দাওয়াতি কাজের জন্য কোনো সাংগঠনিক লোক নিয়োগ করা নাই চাপাই নবাবগঞ্জ বরিশালে মাঝে মধ্যে শোনা যায় আমাদের পক্ষ থেকে কেউ চাঁদা উঠায় সাংগঠনিক কাজের জন্য দাওয়াতি কার্যক্রমের জন্য আমি পরিষ্কার আজকের খুববার মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাদের কোনো দল নাই কোনো সংগঠন নাই আমার পক্ষ থেকে চাঁদা কালেকশন করার জন্য বাংলাদেশের কোথাও কাউকে পাঠানো হয় না এখান থেকে নেওয়া হয় এছাড়া আমাদের কোনো শাখা নাই কোনো ব্যক্তি নাই কোনো ক্যারেক্টার নাই কারো কাছে আপনারা টাকা পয়সা দিবেন না দিলে ওটা আমার কাছে বলবে না ভাইরা আমার যে বিষয়গুলো বলছিলাম কোরবানির চামড়া এটা বিক্রি করা যাবে না সরাসরি চামড়া আপনি হয়তো আমাদের মার্কাজকে দিলে আমাদের উপকার হবে আর নইলে আপনারা যেখানে পারেন সেখানে দিয়ে দিবেন আমাদের কি দেওয়া জরুরি না আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহর উপরে ভরসা করে হয়েছে এইসা আল্লাহ চালাবেন এই আপনারা এতগুলো লোক এখানে এসেছেন আরাফাতের ময়দানের মতো একটা ময়দান মনে হয় এখানে একটা আরাফাতের ময়দানের ময়দান মনে হয় অনেকে খুঁজে পায় না তারপরও আপনারা এরকম ভাবে এতগুলো লোক এসেছেন কে পাঠায় আল্লাহ সুবহান পাঠান যে আল্লাহ সুবহান আপনাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহান আপনাদের এই ভালোবাসার প্রতিষ্ঠানকে যা কিছু প্রয়োজন সব দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমি এটাও বলে দেই অনেক গোয়েন্দা আমার পিছনে লাগা আছে এই প্রতিষ্ঠানের টাকা পয়সা সাপ্লাই দেয় কারা কারা ডোনেশন করে আমি পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দেই এই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিগত কারো অনুদান নেই অমুকে সব দিয়ে দেয় এটা কোনো কারো দরবার না কোনো পীরের দরবার না এটা কোনো ব্যক্তি ধরার্য ব্যক্তির প্রতিষ্ঠান না এটা এই গরিব মুসলমান মুসলিম ভাইদের পাঁচ টাকা দশ টাকা এই গরিবদের সাহায্য দিয়ে এই পর্যন্ত দাঁড়িয়েছে এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি এটা কবুল করে তাহলে ইনশাআল্লাহ এটা আরো অনেক বড় উন্নত করবে ইনশাআল্লাহ এবং যারা আমাদের হিংসুক সেই হিংসুকদের চোখ এবং হিংসুকদের অন্তর আল্লাহ তারা চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ বড় করে দেবেন ইনশাল্লাহ ভাইরা আমার কোরবানির পশু কিনতে গিয়ে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে একেবারে রোগাক্রান্ত দুর্বল একেবারে দুর্বল কেনা যাবে না চোখ একেবারে টেহা অথবা কানা এরকম পশু কেনা যাবে না বলে আর যা যে পশু ল্যাংড়াইয়া চলে একেবারে ল্যাংড়া ল্যাংড়া চলে পাও হাত ভর দিতে পারে না এরকম ভাবে যে সমস্ত পশু একেবারে হাড্ডির ভিতর থেকে মগজ শুকিয়ে গেছে এ সমস্ত পশু দিয়ে কোরবানি করা যাবে না এমনি ভাবে হ্যাঁ যদি কান এরকম ভাবে কান যদি জন্মগতভাবে না থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি কান কাটা থাকে ولا باس بالعجمه والبطرة والحامل وما خلق بغير اذن আও যাহাবা নিষ্প উজনিহি যেটা একেবারে কান সৃষ্টিগত জন্মগতভাবে নাই অথবা আসিল কিন্তু অর্ধেকের কম কেটে গেছে তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে কিন্তু অর্ধেকের যদি বেশি কেটে যায় তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে না এমনি ভাবে যার নিতম্বের সাইড কাটা এরকম যার স্তন কাটা আছে এগুলো দিয়ে কোরবানি করা যাবে না কারণ এগুলো যে গোস্ত খাওয়া হয় তার এক অংশ নাই সেজন্য লেয়াজ যদি একেবারে কাটা থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখা তবে দাঁত সম্পর্কে কিছু বলা হয় নাই দাঁত ভেঙে গেলে কোরবানি করা যাবে কিনা তা তোর বলা হয় না হাদিসে কাজী যেটা হাদিসে নিষিদ্ধ করা হয় নাই সেটা জায়গা যাচ্ছে এরপরে খাসি যে একটা হচ্ছে বলদ যে বলদের কি আছে বিচি আছে আর একটা খাসি করা খাসি করা ছাগল বা খাসি করা গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা যাবে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন হাদিসে বলা আছে রাসুল সাল্লাম কোরবানি করেছেন বেকাব সাইনে আমলা হাইনে মাউজু আইনে খসি আইনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুইটা ভেড়া দিয়ে কোরবানি করেছেন যে ভেড়া দুটো গন্ধমি রঙের ছিল বাদামি রঙের ছিল আর যে দুটো খাসি করা ছিল অতএব খাসি দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে বরং ভালো কারণ গোস্ত খেতে মজা বেশি এরপরে আকিকা কোরবানির সঙ্গে অনেকে আকিকা দেয় কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যায় নাই আকিকা সম্পর্কে বলা আছে ছেলে হলে একটা খাসি দিবে ছাগল দিবে মেয়ে দুইটা ছাগল দিবে মেয়ে হলে একটা ছাগল দিবে না পারলে ছেলের জন্য একটা দিলেও চলবে হয়তো সাত দিনে দিবে সাত দিনে না পারলে একটা হাদিস আছে দুর্বল হাদিসটা আছে বাইহাকি শরীফের হাদিস নাম্বার এক হাজার নয় না উনিশ হাজার সাতশো একাত্তর নাম্বার হাদিস আকিকার অধ্যায় তালাশ করে পাবেন নাম্বার না মিললেও সেখানে বলা আছে বুরায়দা থেকে বর্ণিত কাল আল আকিকা তো তুসবাহুল সাবেইন আকিকার পশু বাচ্চার বয়স যখন সাত দিন হবে তখন জবাই করবা তা না পারলে অলে বা আশারা চোদ্দ দিনে কোরবানি করবে অলে এহেদা না নতুবা একুশ দিনে অর্থাৎ সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে করা যাবে কিন্তু স্বতন্ত্রভাবে করবে কোরবানির সঙ্গে মিলাবার কোনো সুযোগ নেই আল্লাহর বিদা করেন নাই সাহাবা কেরাম করেন নাই অতএব বাংলাদেশে এক গুলিতে দুই শিকার করায় বড় পটু বেশি কেমনে শর্টকাট ইসলাম পালন করবে সেটা এদেশের মানুষ করে থাকে কাজে কোরবানির সঙ্গে একটা অংশ যদি আটিকার এর কোনো সুযোগ নেই কোরবানি পুরোটা কোরবানি হ্যাঁ ভাগে কোরবানি দেওয়া যাবে তা বলেছি কিন্তু তাই বলে কোরবানির সঙ্গে আর একটা ঢুকানো যাবে না আকিকা ঢুকানো যাবে না এ পর্যন্ত আমরা আলোচনা করলাম আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন